আহা হা হা হা হে হে হে আহা হা হে হে হে হে হে হে লা লা লা লা লা লা আলোহীন থা গান পৌঁছে না সত্যের আহ্বান আলোহীন করণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান মানুষ নামের যেথা নেই পরিচয় মনুষ্যত্বের হেথা অবিরত ক্ষয় মানুষ নামের যেথা নেই পরিচয় মনুষ্যত্বের হেথা অবিরত ক্ষয় মানবতা তব চির অম্লান মানবতা তব চির অম্লান মানবতা তব চির অম্লান এক অরণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান তেজদীপ্ত সূর্য আর চাঁদের রূপলি আলো চারিদিকে আধার শুধু নিকশ কালো তেজদীপ্ত সূর্য চাঁদের উপলি আলো চারিদিকে আধার শুধু নিকশ কালো বিবেকের কাঠ গড়া যেথা মান মানুষের মূল্য কি পাখির সমান বিবেকের কাঠ গড়া যে থামিয়মান মানুষের মূল্য কি পাখির সমান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান চাপা আবেগ নিয়ে মুক্তির অপেক্ষায় থাকি ফুলেল সুবাসে ঘুমন্ত উঠবে জাগি চাপা বেগ নিয়ে মুক্তির অপেক্ষায় থাকি ফুলেল সুবাসে ঘুমন্ত উঠবে জাগি বধির পথিকগুলো মানবে কোরআন মালিকের রহম হবে বহমান বধির গুলো মানবে কোরআন মালিকের রহম হবে বহমান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না থা সত্যের আহ্বান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না থা সত্যের আহ্বান রাতের গভীরতা ব্যথিতের রোনা জারি বেড়ে চলে মানুষের যত আহাজারি রাতের গভীরতা ব্যথিতের রোনা জারি বেড়ে চলে মানুষের যত আহাজারি এমন সমাজ কবে হবে বহমান থাকবে না যে কোনো মান অভিমান এমন সমাজ কবে হবে বহমান থাকবে না যে কোনো মান অভিমান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না থা সত্যের আহ্বান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না থা সত্যের আহ্বান মানুষ নামের যেথা নেই পরিচয় মনুষ্যত্বের হেথা অবিরত ক্ষয় মানুষ নামের যেথা নেই পরিচয় মনুষ্যত্বের হেথা অবিরত ক্ষয় মানবতা তব চির অম্লান মানবতা তব চির অম্লান মানবতা তব চির অম্লান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান আলোহীন এক অরণ্যের গান পৌঁছে না যে সত্যের আহ্বান আলোহীন এক গান পৌঁছে না যেথা সত্যের আহ্বান আলোহীন এক গান পৌঁছে না যেথা সত্যের